কায়েস রহমতুল্লা আলাহি হতে বর্ণিত বিলাল রদিল্লাহ আলাহ আবু বকর রদিল্লাহ তাল্লাহ্নকে বললেন আপনি যদি আপনার স্বীয় কাজের জন্য আমাকে কিনে থাকেন তাহলে আপনার খেদমতেই আমাকে নিয়োজিত রাখুন আর যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের কামনায় আমাকে কিনে থাকেন তবে আমাকে আল্লাহ তালার ইবাদত করার সুযোগ দান করুন